আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন উড়বে পতাকা উড়বে কালে মার এতে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালে মার কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন উড়বে পতাকা উড়বে কালে মার কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালে মার কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে যুগ বদলের গানে দেখো হাজার কানে যুগ বদলের গানে দেখো হাজার কানে স্লোগানে স্লোগানে আসছে রে নবীন স্লোগানে স্লোগানে আসছে রে নবীন স্লোগানে স্লোগানে আসছে রে নবীন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন উড়বে পতাকা উড়বে কালে মার কেটে যাবেই যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালে মার কেটেই যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আজান দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চায় যে তারা হারানো সম্মান ফিরে পেতে চায় যে তারা হারানো সম্মান দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চায় যে তারা হারানো সম্মান রক্ত ঝরা পথ যাচ্ছে জনম রক্ত ঝরা পথ যাচ্ছে জনম আল কোরআনের আলোর কাছে সবচেয়ে আলোহীন আল কোরআনের আলোর কাছে সবচেয়ে আলোহীন আল কোরআনের আলোর কাছে সব যে আলোহীন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন উড়বে পতাকা উড়বে কালে মার কেটেই যাবেই যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালে মার কেটে যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন উড়বে পতাকা উড়বে কালে মার কেটেই যাবেই যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালে মার কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে সেদিন